created with free version for non-commercial use. হাঁটুর ওপরে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, কাপড় উঠলে উজু নষ্ট হয় এটা ফতুয়া হচ্ছে মূর্খদের ফতুয়া এটা হচ্ছে মূর্খদের কোন মজাবের ফতুয়া না হানফি ফতুয়া না সাফিও না মালিকও না না একটা মশলা শুনেন যে শরীরে কাপড় রাখা এটা নামাজের জন্য শর্ত অজুর জন্য শর্ত না গোসলের জন্য শর্ত না বোঝা গেছে সুতরাং নির্জনে যদি বাথরুমের ভিতরে যদি কাপড় খুইলে উলঙ্গ হয়ে উজু করেন তবুও কোনো অসুবিধা নেই যেমন উলঙ্গ হয়ে গোসল করলে জায়েজ যদিও ভালো যে কাপড় রাখেন শরীরে কিন্তু কেউ যদি উলঙ্গ উজু করে গোসল করে জায়েজ তেমনই উলঙ্গ কেউ যদি উজু করে তাতেও কোনো অসুবিধা না হাঁটু খোলা তো দূরের কথা এই মূর্খ সমাজের লোকেরা সৌদি আরব আসে আসার পরে দেখে এখানকার বুড়ো গুলোকে যে উজু করার সময় একটু হাঁটুর উপরে কাপড় হয় জুব্বা উঠিয়ে নিচ্ছে না হাঁট করবে কাপড় উঠিয়ে উজু করে এদের নামাজ রোজা হয় ফরজ তরক করছে রান ঢাকা ওই রকমের ফরজ নয় যেমন লজ্জায় স্থান ঢাকা বোঝা গেছে রান ঢাকা অবশ্যই ভালো ইচ্ছা করে খুলবে না কিন্তু প্রয়োজনে রান খোলা যেতে পারে না সব গুণাগার আমাদের দেশে ফরজ তরক করছে নাকি চাষিরা নেংটি মেরে যে মাঠে ঘাটে কাজ করছে নিকি মারা বুঝেন না বুঝেন না নেংটি সেটে বলেন না নেংটি মেরে বলেন হ্যাঁ কাঁচা বলেন আপনারা হ্যাঁ, আমরা নেংটি সাটা বলি হ্যাঁ? রাজি আল্লাহ তার দেখে লজ্জায় শুধু ঢাকলেন আবু বাকার আসলো তাও রান খোলা ওমার আসলো তাও রান খোলা হাদিস আছে আমি সংক্ষেপে আপনারা তাড়াতাড়ি করছেন ছেড়ে দিচ্ছি